সাইদ ইবনু জুবাইর রহমাতুল্লা আলাই হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু উমরকে জিজ্ঞেস করলাম যদি কেউ তার স্ত্রীকে অপবাদ দেয় তিনি বললেন নবী সাল্লাহ সাল্লাম আজলান গোত্রের এক দম্পতির বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে দেন নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ জানেন তোমাদের দুজনের একজন অবশ্যই মিথ্যাবাদী সুতরাং তোমাদের কেউ কি তবা করবে তারা উভয় অস্বীকার করল তিনি আবার বললেন আল্লাহ জানেন তোমাদের একজন অবশ্যই মিথ্যাবাদী কাজেই তোমাদের মধ্যে তাওবা করতে কে প্রস্তুত তারা কেউ রাজি হলো না এরপর তিনি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিলেন আয়ুব বলেন আমর ইবনু দিনার আমাকে বলেছেন হাদিসে আরও কিছু কথা আছে আমি তা তোমাকে বর্ণনা করতে দেখছি না রাবি বলেন লোকটি তখন বলল আমার মাল অর্থাৎ প্রদত্ত মাহর ফেরত পাবো না তিনি বললেন তুমি কোনো মাল পাবে না যদি তুমি সত্যবাদী হও তবে তো তুমি তার সাথে সহবাস করেছ আর যদি মিথ্যাচারী হও তাহলে মাল ফেরত পাওয়া তো বহু দূরের ব্যাপার